ধূমপান মদ্যপান মাদকদ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর radio Mirchi ninety eight point three এর বিশেষ নিবেদন the hound of the Baskervilles Bangla অনুবাদ পুষ্পল গাঙ্গুলি বেতার রূপ Anirban Bhattacharya editing special effects ও সাউন্ডস্কেপ ডিজাইন রিচার্ড সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী মুখ্য ভূমিকায় মীর দ্বীপ এবং পরমব্রত চট্টোপাধ্যায় ডাটমো Devonshire England eighteen eighty nine hound of the Baskervilles শেষ পর্ব বাস্কারভিল পরিবারের অভিশাপ সেই প্রেত কুকুরের তদন্তে আসে হোমস আর ওয়াটসন চিনতে পারে কিংবদন্তির সেই হাউন্ডের আড়ালে লুকোনো আসল খুনিকে মিস্টার স্টিপলটন সে আর কেউ নয় বাস্কারভিল পরিবারেরই এক সদস্য যে তার পারিবারিক সম্পত্তির উত্তরাধিকার চায় আর তার একমাত্র বাধা স্যার হেনরি বাস্কাভেল দু ঘন্টা পর কুম ট্রেসি পৌঁছে ঘোড়ার গাড়িটা ছেড়ে দিল স্টেশনে একটি অল্প বয়সী ছেলে অপেক্ষা করছিল হোমসকে দেখে সে এগিয়ে স্যার কি করতে হবে বলুন তুমি এই ট্রেন ধরে শহরে ফিরে যাও কাটরাইড ওখানে পৌঁছে স্যার হেনরিকে একটা তার করবে আমার নামে বলবে আমি নিজের পকেট বইটা ওখানে ফেলে এসেছি তিনি যেন সেটা রেজিস্ট্রি পোস্টে বেকার স্ট্রিটে পাঠিয়ে দেন পারবে হ্যাঁ স্যার আর এখানকার স্টেশন অফিসে খোঁজ করো আমার নামে কোনো টেলিগ্রাম এসেছে কিনা এই ছেলেটাই জলায় হোমসের সহকারী ছিল বেশ চটপটে খানিক পরেই সে হোমসের জন্য একটা টেলিগ্রাম নিয়ে ফিরে এলো লেখা ওয়ারেন্ট নিয়ে পাঁচটা চল্লিশের গাড়িতে আসছি লন্ডনের সবচেয়ে ডাক সাইটে অফিসার আজ ওকে আমাদের দরকার হবে আপাতত চলো দেখি মিসেস লরা লিওনসের মুখ থেকে আরো কোনো কথা জানা যায় কিনা এতক্ষণে হোমসের প্ল্যানের দল পাচ্ছিলাম ও স্যার হেনরিকে বিশ্বাস করাতে চাইছে যে আমরা সত্যিই লন্ডন ফিরে গেছি টেলিগ্রাম পেলে স্যার হেনরির বিশ্বাস আরো মজবুত হবে আর তিনি কথাবার্তার মধ্যে লন্ডন থেকে টেলিগ্রামের কথা স্টেপলটনের সামনে নিঘাত তুলবেন ব্যাস আর কি আর আমরা সেই ফাঁকে ফিরে যাব গ্রিম্পেনের দিকে না হোমস জালটা দুরন্ত বুনেছে লরা লিওনসের অফিসে ফিরে এলাম সেই টাইপরাইটারের শব্দমুখর জায়গা হোমস দেখি শটান অফিসে ঢুকে কোনো রাগঢাক না রেখেই বলতে শুরু করলো আমি স্যার চার্লসের মৃত্যু তদন্ত করছি আপাতত জানতে চাই কি অবস্থায় তার মৃত্যু হয় ডক্টর ওয়াটসন আমার বন্ধু ইনি গতকাল আপনার সঙ্গে দেখা করেছেন কিন্তু আপনি বেশ কিছু কথা গোপন করেছেন অগত্যা কি বলতে চাইছেন আপনি এর মানে কি আপনি স্বীকার করেছেন যে সেই রাতে স্যার চার্লসের সঙ্গে আপনার দেখা করার কথা ছিল এবং সেই রাতে ওই জায়গায় ঠিক যে সময় আপনার দেখা করার কথা ছিল সেই সময়ে স্যার চার্লস মারা যান আপনার দেখা করা এবং স্যার চার্লসের মৃত্যুর মধ্যে যে সূত্র আছে সেটাই আপনি গোপন করেছেন আপনি ভুল করছেন এখানে কোনো সূত্র যোগসূত্র নেই কিচ্ছু নেই আছে তো বটেই আপনি না বললেও আমি খুঁজে পেয়েছি দেখুন আপনার কাছে আমি কোনো কথা লুকোবো না খোলাখুলি বলছি স্যার চার্লস এর মৃত্যু স্বাভাবিক ছিল না তাকে খুন করা হয় এবং যাবতীয় প্রমাণ যাকে দোষী বলছে তিনি আপনার খুবই প্রিয় বন্ধু মিস্টার স্টেপলটন আর শুধু তিনি একা নন তার স্ত্রীও দোষীর তালিকায় রয়েছেন কি বলছেন আপনি স্টেপলটন অবিবাহিত যাকে তিনি নিজের বোন হিসেবে পরিচয় দেন তিনি আসলে ওর স্ত্রী লরা লিয়ন্সকে দেখে মনে হলো তার হার্ট অ্যাট্যাক আসন্ন তিনি টোলে পড়ে যাচ্ছিলেন কোনো রকমে চেয়ার ধরে নিজেকে সামলালেন এত শক্ত করে তিনি চেয়ারটা ধরেছিলেন যে তার রঙিন গোলাপি আঙুলের ডগা সাদা হয়ে গেল কি বলছেন আপনি মিথ্যে আমার সামনে ঠিকবে না প্রমাণ কোথায় হ্যাঁ প্রমাণ কোথায় এই দেখুন এই ছবিটা ইয়র্কশায়ারে আজ থেকে বছর চারেক আগে তোলা তলায় দুজনের পরিচয় লেখা আছে দেখুন দেখুন দেখুন মিস্টার অ্যান্ড মিসেস ভ্যান্ডেলিয়র তবে ছবি দেখে আপনি ভদ্রলোককে নিশ্চয়ই চিনতে পারবেন এমনকি ওনার স্ত্রীকেও মানে যাকে বোন বলে পরিচয় দেন স্টেপলটন আশা করি তাকে দেখেছেন আপনি ভালো করে দেখুন দেখুন হুম এবার দেখুন তিনজন উইটনেসের লিখিত সাক্ষ্য যারা মিস্টার ও মিসেস ভ্যান্ডেলিয়রকে চিনতেন তারা তখন সেন্ট অলিভার নামে একটা প্রাইভেট স্কুল চালাতেন নিন নিন নিন নিন পড়ুন না সব পরিষ্কার হয়ে যাবে এই লোকটা পয়লা নম্বরের প্রতারক আমার স্বামীর কাছ থেকে ডিভোর্স পেলে ও আমায় বিয়ে করবে বলে কথা দিয়েছিল আজ দেখছি পুরোটাই মিথ্যে ভেবেছিলাম ও মন থেকে আমাকে ভালোবাসে যা করে আমার কথা আমাদের কথা ভেবেই করে কিন্তু আমি তোর হাতে পুতুল ছাড়া কিছুই ছিলাম না যা দেখছি যখন খুশি যেমন খুশি আমায় ব্যবহার করেছে তবে আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি মিস্টার হোমস আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে স্যার চার্লসকে চিঠি লিখিনি উনি আমায় প্রচুর সাহায্য করেছেন আমি ভাবতেই পারিনি এরকম একটা ঘটনা ঘটবে আমি জানি এই খুনে আপনার কোনো হাত নেই এবং সব পুরনো কথা আবার বলাটা আপনার পক্ষে কষ্টকর হবে আমি জানি আমি আন্দাজ করতে পারি কি হয়েছিল আর সেটাই আমি বলছি ভুল হলে শুধরে দেবেন প্লিজ ইনফ্যাক্ট আমার বিশ্বাস স্টেপলটেনই আপনাকে চিঠিটা লিখতে বলেন চিঠির ভাষাটাও তো ওর ছিল আমি শুধু চিঠিটা লিখেছিলাম আপনার ডিভোর্স কেসের আইনি খরচের জন্যই স্টেপলটন আপনাকে স্যার চার্লস এর কাছ থেকে টাকা চাইতে বলেছিলেন এবং স্যার চার্লস কে চিঠি পাঠানোর পর স্টেপলটনই আর দেখা করতে যেতে দেননি কোনো একটা এলোমেলো অজুহাত দেখিয়ে আটকে দিয়েছিলেন বলেছিল এভাবে অন্য কারো কাছ থেকে টাকা চাইতে ওর আত্মসম্মানে লাগে আশ্বাস দিয়েছিল ও নিজের শেষ সম্বল দিয়েও আমায় সাহায্য করবে আর আমরা খুব তাড়াতাড়ি একসঙ্গে থাকতে পারবো পরের দিনই আপনি কাগজে স্যার এর মৃত্যু সংবাদ পড়েন এবং স্টেপলটন এই বিষয়ে আপনাকে কাউকে কিছু বলতে বারণ করেন রাইট হ্যাঁ বলল মৃত্যুটা খুবই রহস্যজনক পুলিশ তদন্ত করছে আমার চিঠির কথা জানাজানি হলে ঝামেলায় পড়ব হয়তো জেরার মুখেও পড়তে হতে পারে একরকম ভয় পাইয়ে আমাকে চুপ করিয়ে রাখে কিন্তু আপনার সন্দেহ হয়নি হয়েছিল তো ও যদি আমার পাশে থাকতো আমি কাউকে কোনো দিনই কিছু বলতাম না আপনার ভাগ্য ভালো যে এখনো জীবিত আছেন আপনি স্টেপলটনকে শেষ করে দেওয়ার মতো তথ্য আপনার হাতে রয়েছে আর স্টেপলটন সেই কথা জানেও তাও আপনার বিরুদ্ধে সে কিছুই করেনি আপনার কান ঘেঁষে তীর বেরিয়ে গেছে মিসেস লিয়নস উঠি ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে স্টেশনে ফিরে এলাম প্ল্যাটফর্মে তুমুল ব্যস্ততা ওয়াটসন বন্ধ ঘরে দরজা জানলা আস্তে আস্তে খুলে যাচ্ছে বুঝলে আর কয়েক ঘন্টা মাত্র তারপর সব পরিষ্কার হয়ে যাবে ক্রিমিনোলজির ইতিহাসে আমাদের এই কেসটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে বুঝলে দেখো কেসটার প্রত্যেকটা দিক ভীষণ ইউনিক শয়তানির সঙ্গে মিশেছে অভিশাপ বুদ্ধির সঙ্গে মিশেছে কুসংস্কার যদিও স্টেপলটনের বিরুদ্ধে আমাদের কোনো অকাট্য প্রমাণ নেই তবে রাত পর্যন্ত অপেক্ষা করলে একটা না একটা প্রমাণ তো চারদিক কাঁপিয়ে প্রচুর শব্দ করে লন্ডন এক্সপ্রেস এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ফার্স্ট ক্লাস কামরা থেকে গাট্টা গোট্টা একটা লোক নামলো কঠিন সময়ে এমন কাউকেই পাশে চাই ইন্সপেক্টর লেস্ট্রান্ড ওর মুখ চুপ দেখেই মনে হয় হোমসকে খুব শ্রদ্ধা করে কি অবস্থা সব ঠিক আছে আমরা এই যাবৎ সব থেকে বড় রহস্যের সমাধান করতে চলেছি লেস্ট্রান্ড হাতে এখনো ঘন্টা দুয়েক মতন আছে তুমি তো লন্ডনের ধুলো ধোঁয়া আর কুয়াশা দেখে অভ্যস্ত আজ রাতে অনুভব করবে মুক্ত টাটকা বাতাস কাকে বলে বুঝলে আজকের রাতটা <laughs> তুমি সহজে ভুলবে না বৎস এই রহস্যের শেষ বেলায় এসে হোমসের চুপ করে যাওয়াটা আমার মোটেই পছন্দ নয় তদন্তের খাতিরেই জানি তবু মন তো আর মানে না হোমস হঠাৎ মৌনব্রত নেওয়ায় আগেও খুব বিরক্ত হয়েছি কিন্তু সে রাতে যেন আরো বেশি বিরক্ত হচ্ছে না একটা ঘোড়ার গাড়ি ভাড়া করছিলাম আমি হোমস আলস্ট্রাল ঠান্ডা হাওয়ার দমকা মুখে এসে লাগল জলার পাশের সেই রাস্তা দিয়ে যাচ্ছি এ রাস্তা আমার খুব চেনা ফ্র্যাঙ্কল্যান্ডের বাড়ি পেরিয়ে ব্যাস্কারভিল হলের একটু আগে নেমে গেলাম ভাড়া মিটিয়ে হোমস কোচওয়ানকে কোম ট্রেসি ফিরে যেতে বলল আমরাও পা চালালাম ম্যারি পেট হাউসের দিকে সঙ্গে অস্ত্র আছে তো <laughs> কি যে বলেন স্যার এই যে দেখছেন আমার পরনে প্যান্ট এই প্যান্ট দেখলেই বুঝবেন প্যান্টে একটি হিপ পকেট আছে আর প্যান্টে যদি হিপ পকেট থাকে তাহলে বুঝবেন ওই হিপ পকেটে একটি যন্ত্রও আছে চমৎকার আমি আর ওয়াটসনও তৈরি আচ্ছা বা এবার আমরা কি করব অপেক্ষা বাবা এমন একটা বিটকেল জায়গায় অপেক্ষা ভালো কথা জলা আগের মতোই জনশূন্য তার পাশে শুধুই ঠান্ডা হাওয়ার দাপট টিলার ঢালে নিকশ কালো অন্ধকার গ্রিম্পের জলা কুয়াশাচ্ছন্ন দূরে একটা বাড়ির আলো দেখা যাচ্ছে ও বাবা এখানে আবার বাড়িও আছে স্যার দেখছেন ওটা মেরপেট হাউস আমাদের গন্তব্য খুব সাবধানে চলো এগোই চলো চলো চলো ডান দিকের ওই পাথরের চাইগুলোর আড়ালে লুকোনো যাবে ঠিক আছে এখানে বসেই ওয়েট করা যাক তবে হ্যাঁ যা কিছু এখানে বসেই করতে হবে রেস্টুরান তুমি এই গর্তের একদিকে গিয়ে বসো ওয়াটসন তুমি তো এই বাড়িতে আগে এসেছো ওই খাঁচ কাটা জানলাগুলো কিসের হুম রান্নাঘরের বলেই মনে হয় আর যে ঘরে আলো জ্বলছে ডাইনিং রুম বোধহয় তুমি এদিকটা ভালো চেনো চট করে গিয়ে দেখো তো কি চলছে খুব সাবধানে যেও ওরা যেন বুঝতে না পারে আড়ি পাতা হচ্ছে আমি পা টিপে টিপে পাঁচিলের নিচে গুঁড়ি মেরে বসলাম ছোট পাঁচিলের ওপাশে বাগান তারপরই খাবার ঘর জানলার পর্দা সরানো মিসেস স্টেপলটনকে কোথাও দেখতে পেলাম না স্যার হেনরি আর স্টেপলটন কথা বলছেন স্টেপলটন হাত পা নেড়ে কি সব বোঝাচ্ছেন স্যার হেনরিকে কেমন গম্ভীর দেখাচ্ছিল মুখটা ছোট হয়ে গেছে ফ্যাকাশে দেখাচ্ছে হয়তো এত রাতে জলার পাশ দিয়ে ফেরার ব্যাপারটা নিয়ে চিন্তা করছেন হঠাৎ দেখি স্টেপলটন ঘর থেকে বেরিয়ে পড়লেন স্যার হেনরি ঘরে বসেই সিগারেটে টান দিচ্ছিলেন একটা আলগা আওয়াজ পেয়ে বুঝলাম লোকটা বাড়ির বাইরে আমি আরো বড়ি মেরে বসলাম একটু পরেই পাথরের রাস্তার উপর পেলাম পায়ের আওয়াজ লোকটা বেরোলো কেন আমি যে দেওয়ালের আড়ালে লুকিয়েছি উনি তো তার পাশ দিয়েই যাচ্ছেন স্টিপলটন কেমন চোরের মতো এগিয়ে যাচ্ছেন আউট হাউসের দিকে একটা তালা খোলার শব্দ ভেতর থেকে একটা চাপা খচমচ শব্দ এক বা দেড় মিনিট স্টিপলটন বাইরে এলেন তালা দিলেন তারপর যে রাস্তা দিয়ে এসেছিলেন সে রাস্তা দিয়ে ফিরে গিয়ে আবার ঘরে ঢুকলেন স্যার হেনরির সঙ্গে সিগার নিয়ে বসলেন আমিও পা টিপে টিপে ফিরে গেলাম সেই পাথরের আড়ালে যা দেখেছি খুলে বললাম হোমসকে কি বলছো ওয়াটসন স্ত্রী ওখানে নেই না তাহলে কোথায় রয়েছেন তিনি রান্নাঘর আর খাবার ঘর ছাড়া কোনো ঘরেই তো আলো জ্বলছে না গ্রিমপেন জলার দিক থেকে কুয়াশার চাদর ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল মনে হচ্ছিল চারপাশে একটা সাদা দেওয়াল ঘিরে ধরছে আমাদের হোমস অধৈর্যভাবে হাতের তলায় একটা ঘুষি মেরে বলল ওয়াটসন ওয়াটসন গতিক সুবিধের নয় কুয়াশার আস্তরণ আমাদের এদিকে চলে এলে খুব মুশকিল হবে আমার প্ল্যান পুরো চৌপাট হয়ে যাবে কুয়াশা জমলে এই রাস্তাটা এখান থেকে দেখা যাবে না স্যার হেনরির জীবন মৃত্যু নির্ভর করছে তিনি স্টেপলটনের ঘর থেকে কখন বেরোচ্ছেন তার উপর কুয়াশা জমার পর বেরোলে পরিষ্কার ঝকঝকে আকাশ কয়েকটা তারা মিটমিট করছে ইস্পাত রঙের আকাশের ব্যাকড্রপে দাঁড়িয়ে রয়েছে মেরি বেড হাউস জানলার ফাঁক দিয়ে আলো এসে পড়েছে বাগানে দেখলাম রান্নাঘরের আলো নিভে গেল অর্থাৎ ভৃত্যদের কাজ শেষ এদিকে খাবার ঘরে এখনো আলো জ্বলছে দুজনে কথাবার্তায় ব্যস্ত একজন শিকারী একজন শিকার এদিকে কুয়াশার চাদর ধীর লয়ে এগিয়ে আসছে স্টেপলটনের বাগানের শেষ কিনারার দেওয়ালটা এখন কিছুই বোঝা যাচ্ছে না মুহূর্তেই দেখলাম মেরিপিড হাউসের ওপরটা ঢেকে গেল কুয়াশায় হোমস আরো অধৈর্য হয়ে উঠল পাথরে একটা লাথি মেরে বলল স্যার হেনরি যদি আর মিনিট পনেরোর মধ্যে না বেরোন তবে সমস্যা সমস্যা বাড়ির রাস্তা দূরে থাক নিজেদের হাত পর্যন্ত দেখা যাবে না আমরা পিছিয়ে একটু উঁচু জমির আড়ালে জায়গা নিলাম এখানে কুয়াশার প্রকোপ অতটা নেই তবে তা করতে গিয়ে আমরা আধ মাইল দূরে চলে এসছি আর পিছিয়ে না দাঁড়াও স্যার হেনরি আমাদের কাছে এসে পৌঁছানোর আগেই যদি বিপদের মুখে পড়েন তিনি মুশকিল হবে হোমস হঠাৎ মাটিতে কান ঠেকিয়ে কি যেন শুনল উনি আসছেন যাক সবাই রেডি পায়ের আওয়াজ পাচ্ছিলাম হঠাৎ দেখি স্যার হেনরি কুয়াশার আড়াল থেকে বেরিয়ে এলেন আমাদের সামনের রাস্তাটা দিয়ে পেছন দিকে ঢালু রাস্তাটা ধরলেন হাঁটতে হাঁটতে তিনি প্রায় এদিক ওদিক তাকাচ্ছিলেন উনি যে খুব একটা আশ্বস্ত বোধ করছেন না তা বোঝাই যাচ্ছিল একটা ধাতব শব্দ পেয়ে বুঝলাম হোমস নিজের পিস্তলের সেফটি ক্যাচ সরালো শুনলাম কুয়াশার চাদরের ওপাশ থেকে আর একটা শব্দ আসছে কে বা কি যেন দ্রুত পায়ে পাথরের ওপর এক অদ্ভুত শব্দ তুলে এগোচ্ছে বন্দুক ধরে বসে রইলাম আমি অমন ঠান্ডাতেও ঘামছি প্রবল শুধু ভাবছি কুয়াশার পর্দা সরিয়ে কোন বিভীষিকা হাজির হবে হোমসের দিকে তাকিয়ে দেখলাম তার মুখ টান টান চাঁদের ফ্যাকাশে আলোয় তার চোখের ঝিলিকটা পরিষ্কার বুঝতে পারলাম কিন্তু হঠাৎ সেটা উবে গেল বিস্ময়ে সে হতবাক লেস্ট্রান একটা চিৎকার করে মুখ সরিয়ে নিল ওরে বাবা কি ওটা আমি পিস্তল হাতে এক লাফে বেরিয়ে এলাম কিন্তু সামনে দৃশ্য দেখে হে কি হে কি দেখছি আমি এটা কি কুকুর ইহ জগতে এমন কুকুর থাকতে পারে না তার গোটা গায়ে আগুনের শিখা মুখ দিয়ে আগুনের হলকা বেরোচ্ছে তার মুখ পিঠ সর্বত্র আগুন দুঃস্বপ্নেও এমন বিভৎস দৃশ্য কেউ দেখেনি নারকীয় এক হাউন্ড আগুনের ফুলকি তাকে আরো নৃশংস আরো হিংস্র করে তুলেছে এই প্রাণী সত্যি এক প্রেত কুকুর নরক থেকে এসেছে শিকার করতে কুকুরটা স্যার হেনরি যেদিকে গেছেন সেই দিকে দৌড়ে যাচ্ছিল আর তা ভেবে কেমন যেন থম মেরে গিয়েছিল এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড আমি আর হোমস লাফে রাস্তায় উঠে না দুজনে একসঙ্গে পিস্তল চালালাম কুয়াশার মধ্যে দিয়ে একটা আর্তনাদ ভেসে এলো একটা পশুর আর্তনাদ গুলি খেয়েছে এই আগুনের প্রেত কুকুর কিন্তু হাউন্ড দেখি তাও ছাড়ে না গুলি খেয়েও স্যার হেনরির দিকে তেড়ে যাচ্ছে স্যার হেনরি ওই ভয়ানক দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেছেন তার মুখ ভয়ে সাদা হয়ে গেছে আত্মরক্ষা তো দূরের ব্যাপার তিনি পালাতে ভুলে গেছেন এক দৃষ্টি দেখছেন তার নিয়তিকে হোম স্থির বেগে ছুটে গেল ওরকম দৌড়তে তাকে এর আগে কখনো দেখিনি হাউটা স্যার হেনরির ওপর লাভ মারল টাল সামলাতে না পেরে তিনি পড়ে গেলেন রাউন্ডের লক্ষ্য স্যার হেনরির গলার নলি কিন্তু মরণ কামড় বসানোর আগেই হোমস প্রায় কুকুরের গায়ে বন্দুক ঠেকিয়ে গুলি চালান পাঁচবার একটা শেষ আর্তনাদ বেরোলো ওর মুখ থেকে নিষ্ফল আক্রোশে দাঁত খিঁচিয়ে উঠল ধারালো থাবাটা যেন শেষ বাড়ির মতো ছুঁড়ল আমি হাঁপাতে হাঁপাতে সবে পৌঁছেছি কুকুরটার মাথায় পিস্তল ঠেকালাম কিন্তু চালানোর প্রয়োজন হল না হাউন্ড ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে স্যার হেনরি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন হোমস এক ছুটে তার কাছে গিয়ে এক টানে তার জামাটা ছিঁড়ে দিল তারপরই স্বস্তির নিঃশ্বাস ফেলল হাউনটা কামড় বা আঁচড় কিছুই বসাতে পারেনি স্যার হেনরির বন্ধ চোখ কাঁপছিল লেস্ট্রাড পকেট থেকে ব্র্যান্ডির বোতল বের করে তার মুখে গুঁজে দিল খানিক পরেই তিনি চোখ খুলে ধরবর করে উঠে বসলেন ওটা কি ছিল কি ছিল ওটা আপনি দেখেছেন মিস্টার হোমস দেখলেন ডক্টর ওয়াটসন ওটা ওটা যাই হোক ওটাকে আমরা খতম করে দিয়েছি বাস্কভেল পরিবারের অভিশাপ শেষ আর কোনোদিন কোনো প্রেত কুকুরের উপদ্রব হবে না ব্লাডহাউন্ড আর ম্যাস্টিফের ক্রস ব্রিড মনে হল ছোটখাটো সিংহের মতো চেহারা এখন আমাদের সামনে হাত পা ছড়িয়ে পড়ে আছে বিশাল চোয়ালের একপাশ দিয়ে নীলছে তরল গড়িয়ে পড়ছে ওটা যে রক্ত তা বুঝতে অসুবিধে হল না তার দু চোখ এখনো আগুনের ভাঁটার মতো আমি কুকুরটার গায়ে হাত রাখলাম আমার হাতেও এখন আগুনের ঝিকিমিকি ফসফরাস লোকটার মাথায় পৈশাচিক বুদ্ধি দেখেছ ওয়াটসন এই ফসফরাসের কোনো গন্ধ নেই হাউন্ডের ঘ্রাণ শক্তি খুব প্রখর হয় এই ফসফরাসের জন্য তা কোনোভাবেই বিঘ্নিত হতো না স্যার হেনরি স্যার হেনরি এইভাবে আপনাকে বিপদে ফেলার জন্য আমরা সত্যি দুঃখিত প্লিজ ক্ষমা করে দিন আমায় এরকম ভয়ঙ্কর অবস্থায় আমি আপনাকে ফেলতে চাইনি কুকুর যে এই রহস্যে আছে তা আমি জানতাম কিন্তু এরকম রূপ আমি কল্পনা করতে পারিনি কুয়াশার জন্য প্রথমে বুঝতেও পারিনি ঠিক কি বলছেন Mister Holmes you save my life আপনার জন্য আমি আজকে নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবো কিন্তু আমার জন্যই আপনার প্রাণ যেতে বসেছিল দাঁড়াতে পারবেন তো এত ব্র্যান্ডি দিন তো ওটা না পেলে এবার বলুন কি করতে হবে কোথায় যেতে হবে আমি প্রস্তুত দাঁড়ান আপনার হাতটা দিন দাঁড়াতে যখন পেরেছি তখন আপনি বলুন এখন কি করব আমরা আপনি কিছু করবেন না আপনি শুধু এখানে অপেক্ষা করবেন আপনার উপর দিয়ে প্রচুর ঝড় গেছে আজ আর কিছু নয় আমাদের মধ্যে একজন কেউ আপনার সঙ্গে হল পর্যন্ত যাবে স্যার হেনরি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন পারলেন না তার হাত পা কাঁপছিল তাছাড়া স্যার হেনরির আতঙ্ক তখনও কাটেনি কোনো ক্রমে তাকে ধরাধরি করে একটা পাথরের ওপর বসালাম আর ধকল নিতে পারছিলেন না তিনি রহস্য তো ভেদ হয়েছে এবার অপরাধীকে ধরার পালা যদিও তাকে পাবার আশা কম বন্দুকের আওয়াজ তার কানে অবশ্যই গেছে এবং সে বুঝেছে তার খেল খতম আমাদের ধরা দেওয়ার জন্য তো সে আর বসে নেই কানে নাও যেতে পারে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আছি আমরা আর এই ঘন কুয়াশার মধ্যে গুলির আওয়াজ নাও যেতে পারে সে নিশ্চয়ই তার তৈরি প্রেত কুকুরের পেছনেই ছিল কাজ খতম হয়ে যাওয়ার পর তাকে ডেকে নেওয়ার জন্য সে জানে কি ঘটেছে এখানে স্যার হেনরি তবুও স্টেপলটনের বাড়িতে একবার তল্লাশি চালাতেই হবে স্যার হেনরিকে বসিয়ে এবার আমরা দৌড়লাম ম্যারি পেট হাউসের দিকে সদর দরজা হাট করে খোলা আমরা তিন মূর্তি ঝড়ের মতো ঢুকলাম প্যাসেজের সামনে দেখা হলো স্টেপলটনের বৃদ্ধ ভৃত্যের সঙ্গে সে আমাদের রুদ্র মূর্তি দেখে থর থর করে কাঁপছে গোটা ঘরে কোথাও একটাও আলো নেই শুধু ডাইনিং রুমে জ্বলছে আলো স্টেপলটন কোথায় সব ঘরই তো ফাঁকা ওপর তলায় গিয়ে দেখলাম সব ঘর খোলা শুধু একটা বেডরুমের দরজা বাইরে থেকে বন্ধ স্যার ডক্টর ওয়াটসন শিগগির আসুন এই ঘরে কেউ আছেন আমি আওয়াজ শুনতে পাচ্ছি আমি শিওর কেউ আছেন এক্ষুনি এক্ষুনি দরজা খুলতে হবে দরজায় কান পেতে শুনলাম ভেতরে নড়াচড়ার শব্দ একটা চাপা যন্ত্রণার আর্তনাদ শুনতে পেলাম হোমসের এক লাথিতে দরজা খুলে গেল পিস্তল উঁচিয়ে আমরা তিনজন ভেতরে ঢুকলাম ভেতরের দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলাম এই ঘরটা একটা মিউজিয়ামের মতো চারপাশের কাঁচের বয়ামে রাখা রকমারি প্রজাপতি আর মথ ঘরের মাঝামাঝি একটা লোহার বিম কাঠের ছাদ ধরে রাখার জন্য সেই বিমের সঙ্গে বাঁধা একটা মানুষ এমনভাবে বাঁধা যে নড়াচড়া তো দূরের কথা যেন একটা আওয়াজও না করতে পারে কয়েক সেকেন্ড পর সেই মানুষটা দীঘল কালো চোখ দেখে বুঝলাম উনি মিসেস স্টেপলটন কোনো ক্রমে তাকে মুক্ত করলাম গলার বন্ধন খুলতেই সেখানে চাবুকে লাল দগদগে দাগ স্পষ্ট লোকটা ধূর্ত শয়তান পাষণ্ড খুনি ও করতে পারে না এমন কোনো কাজ নেই লেসাদ তোমার ব্র্যান্ডির বোতলটা কোথায় ওনাকে ব্র্যান্ডি খাওয়াও একটু এক্ষুনি থ্যাংক ইউ ইউ ব্র্যান্ডি খেয়ে মিসেস টেপলটন একটু ধাতস্থ হলেন চোখ খুলে প্রথমেই জিজ্ঞেস করলেন আচ্ছা উনি কি পালাতে পেরেছেন আমাদের হাত থেকে ওনার রেহাই নেই আমার স্বামী নয় স্যার হেনরি উনি ঠিক আছেন তো হ্যাঁ উনি নিরাপদে আছেন আর হাউন্ড সে তো আর ইহজগতে নেই ঈশ্বরের কৃপা ওই লোকটা ওই লোকটা আমার জীবন শেষ করে দিয়েছে আমায় ও নির্মমভাবে মারধর করতো আর ওর কাণ্ড কারখানা ওর কাণ্ড কারখানা আমার আত্মা আমার সত্তাকে তিলে তিলে শেষ করে দিত আমি সব মেনে নিতাম মারধর মিথ্যে প্রতারণা স্বামী স্ত্রী হয়েও ভাই বোন সেজে থাকা চোরের মতো লুকিয়ে লুকিয়ে বেড়ানো ভাবতাম ও আমায় ভালোবাসে কিন্তু কিন্তু আমি জেনে গিয়েছি ও কাউকে ভালোবাসতেই পারে না ও শুধু মানুষকে ব্যবহার করতে জানে শুধু ব্যবহার করতে জানে মিসেস স্টেপলটন ওকে সাহায্য করে আপনিও পাপ করেছেন কিন্তু তাই বলুন কোথায় পাবো তাকে একটাই জায়গা আছে ওই জলার মধ্যে একটা পরিত্যক্ত খনি আছে জায়গাটা অদ্ভুত জলার মধ্যে একটা দ্বীপের মতো ওটাই ও রাস্তা না ওখানেই ওখানেই ও হাউন্ডাকে রাখতো এত রাতেই জলার চোরাবালি পেরিয়ে গ্রিম্পিন জলার ওই খনিতে যাওয়া অসম্ভব না ও ও যেতেই পারে কিন্তু ফিরে আসতে পারবে না ওই দ্বীপে পৌঁছানোর একটা বিশেষ রাস্তা আছে কাল আমরা কাঠি ফ্ল্যাগ পুঁতে এসেছিলাম এই কুয়াশায় তো সেই চিহ্নগুলো দেখতে পাবে না মিস্টার হোমস কি ভালো হবে তাই না ইস আমি যদি সেগুলো সরিয়ে রাখতাম তাহলে আপনি ওকে হাতের মুঠোয় পেয়ে যেতেন আজ স্টেপলটনকে ধরা গেল না আমাদের পরের দিন সকাল অব্দি অপেক্ষা করতেই হতো লস্ট্রাডকে ম্যারিবেট হাউসের দায়িত্ব দিয়ে আমি আর হোমস স্যার হেনরিকে নিয়ে ব্যাস্কারভিল হলে ফিরে গেলাম স্টেপলটনদের ব্যাপারটা তার কাছ থেকে আর গোপন করা গেল না তিনি জানলেন যাকে তিনি ভালোবেসেছিলেন তিনি আসলে এই ষড়যন্ত্রের শিল্পীর স্ত্রী আমরা ভেবেছিলাম তিনি কথাটা শুনে গভীর শোক পাবেন কিন্তু দেখলাম তেমন কিছুই হল না শক্ত ধাতের মানুষ তবে হাউন্ডের আতঙ্ক তিনি সহজে ছেড়ে ফেলতে পারলেন না রাতে প্রবল জ্বর এলো জ্বরের ঘরে আবুল তাবুল বকছিলেন ওই ওই আসছে ওই যে এলো আমাকে মেরে ফেলবে আমাকে মারতে এলো বাঁচাও বাঁচাও save my life someone save someone save me please doctor মর্টেমারকে ডেকে আনা হলো পরদিন সকালে আমি আর হোমস মিসেস স্টেপলটনের সঙ্গে সেই পরিত্যক্ত খনির দিকে গেলাম জায়গাটা মারাত্মক চারপাশে ঘন সবুজ শ্যাওলা নোংরা জমে আছে জলার মধ্যে গন্ধে গা গুলিয়ে ওঠে দু একবার পা পিছলেও গিয়েছিল হোমস শক্ত হাতে বের করে আনলো আমাদের মনে হচ্ছিল জলার মধ্যে থেকে একটা অদৃশ্য হাত আমার দু পা ধরে টানছে ভেতরের দিকে সত্যি শয়তানের জায়গা এই রাস্তায় আগেও একজন এসেছিল সে প্রমাণ আমরা পেলাম জলার ধারে একটা ঝোপের মধ্যে ঘন সবুজের ফাঁকে কালো মতো কি একটা উঁকি মারছিল হোমস শটান কোমর সমান কাদায় নেমে পড়ল সেটা বার করার জন্য আমি না থাকলে সেদিন হোমসের যে সলিল সমাধি হতো সে কথা বলাই বাহুল্য যাই হোক জিনিসটা দেখলাম একটা কালো বুট তার তলায় লেখা মেজ টরন্টো হ্যাঁ এটাই স্যার হেনরি চুরি যাওয়া বুট কাল রাতে পালানোর সময় স্টেপলটন এটা ছুঁড়ে ফেলে দিয়েছিল একদম তাই কাল রাতে এই বুট দিয়েই হাউন্ডকে স্যার হেনরির পেছনে লেলিয়ে দিয়েছিলেন স্টেপলটন গুলির আওয়াজ শুনেই বুঝেছিলেন তার প্ল্যান শেষ পালানোর সময় এটা তার হাতেই ছিল অনেক কিছুর প্রমাণ ছিল না আমাদের হাতে তাই বাকিটা আন্দাজ করে নিয়েছিলাম এখানে পায়ের ছাপ খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই কাদার স্তর উঠে এসেছে মিলিয়ে গিয়েছে পায়ের ছাপ কোনো চিহ্নই পেলাম না কুয়াশায় দেখতে না পেয়ে বোধ একটা ভুল পা ফেলেছিলেন স্টেপলটন ব্যাস এখন এই জলার নিচেই তিনি বিরাজ করছেন সম্ভবত আরো কিছুক্ষণ এগোনোর পর সেই খনিটার দেখা পেলাম একটা বিশাল উইন্ডমেন্ট খনির মূল দরজার চারপাশ আবর্জনায় ভর্তি এদিক ওদিক ঘুরে দেখি একটা লোহার চেন আর গলায় বাঁধার শেকল ছড়িয়ে রয়েছে প্রায় গুঁড়ো হয়ে যাওয়া কিছু হাড়গোড় একটা কঙ্কালও খুঁজে পেলাম মানুষের নয় পশুর তবে পাঞ্জার হাড়ের মধ্যে এক রাশ বাদামি লোম লেগে রয়েছে গুড লর্ড ওয়াটসন দেখো এটা নিশ্চয়ই ডক্টর মটিমারের স্প্যানিয়াল কুকুরটা ইস কুকুরটাকে খুব ভালোবাসতেন ডক্টর মটিমা এখানেই স্টেপলটন কুকুরকে লুকিয়ে রাখতেন কিন্তু হাউন্ড তো আর চুপ করে থাকবে না তাই সময় অসময় তার ডাক শোনা যেত মাঝে সাঝে সে কুকুরটাকে নিজের বাড়ির আউটহাউসে নিয়ে গিয়ে রাখত কিন্তু সেটা শুধু মক্ষম দিনগুলোর আগে আর এই যে এই যে এই যে এই যে দেখো টিনের মধ্যে এই পদার্থ এটাই ফসফরাস এর ছোঁয়াতেই স্টেপলটনের হাউন্ড হয়ে উঠত প্রেত কুকুর আমরাই প্রথমটা ঘাবড়ে গেছিলাম তাহলে ভাবু স্যার চার্লসের কথা সেলটনের কথাও একবার ভাবো অন্ধকারের মধ্যে ওরকম একটা প্রাণীকে দেখলে কারিবা মাথা ঠিক থাকে অনেক ক্রিমিনালি দেখলাম কিন্তু এখানে যিনি শেষ শয্যায় শুয়ে রয়েছেন তিনি one and only Watson November মাস লন্ডনে এক টানা ঝড় বৃষ্টি হয়েছে তেমন এক রাতে আমি আর হোমস বেকার স্ট্রিটের বৈঠকখানায় বসেছিলাম ব্যাস্কারভিল ঘটনার পর হোমস পরপর দুটো কেসে জড়িয়ে পড়েছিল পরপর তিনটে কেসে সাফল্য পেয়ে হোমসও বেশ খোশ মেজাজে ছিল তাছাড়া ডক্টর মর্টেমার এবং স্যার হেনরি লন্ডনে এসেছেন স্বাভাবিকভাবেই তাদের কথা উঠল দেখো এই কেসটা অন্তত স্টেপলটনের দৃষ্টিকোণ থেকে খুবই সহজ ছিল স্টেপলটনই ওনার নাম কিনা জানি না কিন্তু যেহেতু এই নামে চিনি তাই বলি না আমরা তার মোটিভ জানতাম না তাই এত জটিল লেগেছে ফ্যামিলি পোর্ট্রেট দেখেই আমি বুঝতে পারি সত্যটা লোকটা বাস্কেভিল পরিবারেরই সদস্য মনে আছে সেই রজ বাস্কেভিলের কথা যে কিনা ছিল হিউগোর যোগ্য উত্তরাধিকারী তিনি নানা কারণে প্রচুর দুর্নাম কুড়িয়েছিলেন তারপর দক্ষিণ আফ্রিকায় পালিয়ে যান আমরা জানতাম রজ বাস্কেভেল বিয়ে থা করেননি কিন্তু সত্যিটা হচ্ছে তিনি বিয়ে করেছিলেন এবং এই স্টেপলটন তাঁরই সন্তান তার নামও বাপের নামেই রজা এই স্টেপলটন ব্যারেল গার্সিয়া নামে কস্টারিকার এক ডাকসাইট সুন্দরীকে বিয়ে করেন অনেক লোকে টাকা লোপাট করে তারা দুজনেই ইংল্যান্ড পালিয়ে আসেন এসে নাম ভারিয়ে থাকতে শুরু করেন তাদের নতুন পদবি হয় ভ্যান্ডল যে টাকা নিয়ে তারা পালিয়ে এসেছিলেন তা দিয়ে একটা স্কুল চালু করেন ইয়র্কশায়ারে ফ্রেজার নামের এক স্কুল মাস্টারের সাহায্যে স্কুলটা ভালোই চলতে থাকে কিন্তু এই ফ্রেজারের মৃত্যুর পর স্কুল ডুবতে শুরু করে এবং একটা সময় স্কুলের নামে চারপাশে প্রচুর দুর্নামও রটে টাকা পয়সা নিয়ে ভ্যান্টেলিওর দম্পতি আবার পালিয়ে যান এসে ওঠেন দক্ষিণ ইংল্যান্ডে এবার তাদের নতুন নাম হয় ওই স্টেপলটন কেন ওয়াটসন আমি ব্রিটিশ মিউজিয়ামে খোঁজ নিয়ে দেখেছি এই লোকটা কিন্তু সত্যি পণ্ডিত এন্টেমোলজিতে অথরিটি বলতে পারো কিন্তু ডেভেনশায়ারে আসার পর থেকেই তার মাথায় আবার শয়তানি বুদ্ধি চাড়া দেয় স্টিভেলটন জানতে পারেন তার এবং বিশাল সম্পত্তির মধ্যে দাঁড়িয়ে রয়েছেন দুজন ব্যক্তি স্যার চার্লস এবং স্যার হেনরি তার প্রথম পদক্ষেপ ছিল নিজের পৈতৃক বাড়ির কাছে আস্তানা গড়া এবং স্যার চার্লস এর সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করা স্যার চার্লস এর মুখেই তিনি হাউন্ডের কথা শুনেছিলেন তাছাড়া ডক্টর মটেমারের মুখ থেকে জানতে পারেন স্যার চার্লস এর হার্ট দুর্বল আর তিনি যথেষ্ট কুসংস্কারীও এবার স্টেপলটন খুঁজতে শুরু করলেন এমন এক রাস্তা যাতে স্যার চার্লসকে খুনও করা যাবে আর এটা নিয়ে কেউ সন্দেহও করবে না সাধারণ কোনো ক্রিমিনাল একটা সাধারণ মাপের হাউন্ড দিয়ে কার্যসিদ্ধি করার কথা ভাবত কিন্তু স্টেপলটন তো ঠিক সাধারণ মানুষের তালিকায় পড়েন না কিন্তু কুকুরটা ফেলেন থেকে। কৃত্রিম উপায়ে এই জানোয়ারকে একটা দানবে পরিণত করে জিনিয়াসের পরিচয় দিয়েছেন আমাদের এই স্টেপলটন লন্ডনের ফুলহাম রোডে রস অ্যান্ড ম্যাঙ্গলস থেকে কুকুরটাকে কেনেন স্টেপলটন সব থেকে হিংস্র হাউন্ড জলার রাস্তা দিয়েই তাকে নিয়ে আসে যাতে কারো চোখে না পড়ে আর লোকটার প্রজাপতি ধরার বাতিকের কথা তো আমরা সবাই জানি সেসব করতে গিয়েই ও জলার মধ্যে ওই টিনের খনির খোঁজটা পায় এমন জায়গায় তো ও খুঁজছিল ব্যাস কুকুরটাকে ওই ঘনির মধ্যে রাখতে শুরু করেন তিনি আচ্ছা তো এবারই কি লরা লিওনস আসেন নাটকে রোশো বন্ধু রোশো স্যার চার্লসকে মারতে হলে তাকে বাস্কাভিল হলের বাইরে টেনে আনতে হবে আর ভদ্রলোক রাতের বেলায় বাড়ি থেকে বেরোবেন না আমার ধারণা স্টেপলটন নিজের কুকুর নিয়ে বাস্কাভিল হলের আশপাশে ঘুরছিলেন এবং সেই কুকুরটা স্থানীয় লোকের চোখে পড়ে আর তারপরে প্রেত কুকুরের গল্প আরো ছড়িয়ে পড়ে স্টেপলটন প্রথমে নিজের স্ত্রীকে ব্যবহার করার চেষ্টা করেন কিন্তু এরকম অনৈতিক কাজ করতে ব্যারেল রাজি হলেন না কাকুতি মিনতিতে কাজ না দেওয়ায় স্টেপলটন তাকে মারধরও করেন কিন্তু ভাগ্য স্টেপলটনের সঙ্গ দিল এবার স্যার চার্লস তার হাত দিয়ে বহু মানুষকে আর্থিক সাহায্য পাঠিয়েছেন তাদের মধ্যে ছিলেন লরা লিয়ন্স লরার এমনই দুর্ভাগ্য যে স্টেপলটনের মিষ্টি কথায় ভুলে গেলেন তিনি স্টেপলটন তাকে একটা চূড়ান্ত মিথ্যে বললেন যে সে অবিবাহিত তাকে বিয়ে করতে চান কিছুদিনের মধ্যেই লরা লিয়ন্স তার কথায় উঠতে বসতে শুরু করলেন ইতিমধ্যে স্টেপলটন জানতে পারলেন স্যার চার্লস লন্ডন যাচ্ছেন ঘোর বিপদ এ তো শিকার হাত ফসকে যাচ্ছে এবার তিনি খেললেন তুরুপের দাস লরা লিওন্সকে বুঝিয়ে সুঝিয়ে স্যার চার্লসকে একটা চিঠি লেখানো হলো চিঠির বিষয়বস্তু তো তুমি জানোই রাত্রিবেলায় স্যার চার্লস এর সঙ্গে লরার দেখা করার কথা ছিল জলার কাছের গেটে এবার স্টেপলটন শুরু করলেন নতুন নাটক লরার কাছে সেই নিজের আত্মসম্মানের কাঁদুনি এবার স্টেপলটন ফিরে জলার মধ্যে ওই খনি থেকে হাউন্ডকে নিয়ে আসেন তার গায়ে ফসফরাস মাখিয়ে তাকে একটা ভয়ঙ্কর রূপ দেন সে জানত সে জানত স্যার চার্লস কোথায় অপেক্ষা করছেন কুকুরটা লেলিয়ে দেন তিনি হিংস্র কুকুরটা এক লাফে গেট পেরিয়ে স্যার চার্লসকে ধাওয়া করে দৃশ্যটা ভাবলেই আমার গায়ে কাঁটা দেয় ভাবো এবার বৃদ্ধ মানুষটি ছুটছেন আর তার পিছনে আগুনে হাউন্ড ভয়ানক মৃত্যু ওয়াটসন ভয়ানক মৃত্যু হাউন্ডটা কিন্তু ঘাসের ওপর দিয়ে ছুটছিল তাই তার পায়ের ছাপ পাওয়া যায়নি স্যার চার্লসের মৃত্যু হওয়ার পর সেটা তার দিকে এসে শোঁকাশুঁকি শুরু করে মৃতদেহ দেখে ফিরে যায় এটাই খুব গুরুত্বপূর্ণ সূত্র ছিল ভিজে মাটির ওপর ডক্টর মটেমা হাউন্ডের পায়ের ছাপ খুঁজে পান স্টেপলটন কুকুর নিয়ে ফিরে যান তার প্ল্যান সফল কোথাও কোনো সন্দেহের জায়গা নেই ক্লিন স্যার এর মৃত্যুর পর শোরগোল শুরু হয় সবাই বুঝতে পারে মৃত্যুটা রহস্যজনক কিন্তু প্রেতের বিরুদ্ধে তো আর তদন্ত করা যায় না তাই হাল ছেড়ে দেয় এবং ডক্টর মটেমা কেসটা আমাদের কাছে নিয়ে আসেন কেউ সন্দেহ করেনি কি করে করবে কোনো সাক্ষী কোথায় কুকুর যদি দায়ী হয়েও থাকে তবে সেই কুকুর কোথায় আর তার খোঁজ পেলেও প্রমাণ করা যেত না যে সেটা স্টেপলটনের কুকুর হ্যাঁ দুজন মহিলা ব্যাপারটা আঁচ করতে পেরেছিলেন মিসেস ব্যারেল স্টেপলটন এবং লরা লিয়ন্স ব্যারেল জানতেন স্যার চার্লসের অনিষ্ট করতে চায় তার স্বামী হাউন্ডের কথাও তিনি জানতেন আর লরা এরও খটকা লেগেছিল কিন্তু ওই যে বললাম এই দুই মহিলাই ছিলেন স্টেপলটনের হাতের মুঠোয় স্যার হেনরির কথা জানলেন কি করে ডক্টর মটেমারের মুখ থেকে স্টেপলটনের ঠান্ডা মাথাতেও একটু ভয় দেখা দিয়েছিল বটে স্যার চার্লস এর ব্যাপারে তার স্ত্রী তাকে সাহায্য করেননি এদিকে ব্যারেল বুঝতে পেরেছিলেন তার স্বামীর মাথায় আবার শয়তান ভর করেছে তিনি স্যার হেনরিকে আগেভাগে হুঁশিয়ার করতে চেয়েছিলেন কিন্তু এদিকে তার মনেও ভয় ছিল স্টেপলটন এই কথা জেনে ফেললে তাকে আস্ত রাখবেন না তখনই তিনি চিঠি লেখার কথা ভাবেন হাতে লিখলে যদি কোনো বিপদ হয় তাই তিনি কাগজ থেকে শব্দগুলো কেটে একটা চিঠি তৈরি করেন আর এই চিঠি স্যার হেনরির হাতে আসে স্টেপলটন তখন পুরো দমে কাজ করছেন স্যার হেনরির পোশাক আশাকের মধ্যে তার কিছু একটা চাই যাতে সেই জিনিসটা শুকিয়ে তিনি স্যার হেনরির ওপর হাউন্ডকে লিয়ে দিতে পারেন হোটেলের কর্মীদের ঘুষ দিয়ে স্যার হেনরির এক পাটি জুতো হাতিয়ে নেন কিন্তু সেটা নতুন জুতো কোনো কাজেই লাগবে না তাই সেটা ফেরত দিয়ে স্টেপলটন পুরনো জুতোর এক পাটি নিয়ে পালান এই বুট চুরির পর থেকেই আমি বুঝি এই রহস্যে সত্যি সত্যি হাউন্ড আছে এবং খুনের জন্য সেই দায়ী ব্যাপারটা কি জানো তো ওয়াটসন অনেক সময় তদন্ত আচমকা একটা মোড় নেয় দেখে মনে হয় কেসটা আরো জটিল হয়ে গেল আর এগোনোই যাবে না কিন্তু এই জটিল দিকটা খুঁটিয়ে দেখলেই রহস্যের চাবি মেলে পরদিন ডক্টর মটেমা এবং স্যার হেনরি আমাদের বাড়ি এলেন স্টেপলটন ছায়ার মতো লেগে থাকলেন তাদের সঙ্গে আমাদের বাড়ির ঠিকানা ও পরিচয় দুটোই তিনি জানতেন ও আমায় দেখে বুঝে যায় এই কেস আমরা নিচ্ছি এবং লন্ডনে স্যার হেনরির ক্ষতি করা ওর পক্ষে অসম্ভব অগত্যা ফিরে গিয়ে নতুন করে জাল বিছোতে শুরু করে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড তিনি যখন লন্ডনে তখন ওর কুকুরের দেখাশোনা কে করছিল হুম গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টেপলটনের এক সহকারী ছিল যদিও সে গোটা ব্যাপারটা জানতো কি না আমি জানি না মনে আছে মেরিপিট হাউসের সেই বুড়ো চাকরটা ওর নাম অ্যান্টনি ব্রিটিশদের মধ্যে এই নাম চট করে পাবে না বরং স্প্যানিশ বা ইটালিয়ানদের মধ্যে অ্যান্টোনিও নামটার চল আছে লোকটা স্টেপলটনের সঙ্গে বহুদিন আছে তুমি হয়তো জানো না ওয়াটসন এই অ্যান্টনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে আমাদের ধারণা সে এই দেশ ছেড়েই পালিয়েছে তো এই অ্যান্টনি হাউন্ডের কথা জানত যাকে স্টেপলটনরা ফিরে এলেন ডেভেনশায়ারে তারপর তোমরাও এলে এবার মজার কথাটা কি জানো ওয়াটসন আমি কিন্তু বহু আগে থেকেই জানি এই কেসটায় একটা হাউন্ড আছে আর আছেন এক মহিলা মনে আছে স্যার হেনরির চিঠিটা আমি খুব খুঁটিয়ে দেখেছিলাম আর তখনই একটা আতরের হালকা গন্ধ পেয়েছিলাম জ্যাসমিনের গন্ধ সচরাচর যা মহিলারা ব্যবহার করেন আমার প্রধান কাজ ছিল স্টেপলটনের উপর নজর রাখা কিন্তু ডেভেন শায়ারে গেলে স্টেপলটন সতর্ক হয়ে যেত আর এটাই আমি চাইছিলাম না তাই তোমাদের না জানিয়েই ওখানে লুকিয়েছিলাম এই সময় কাটরাইট আমায় প্রচুর সাহায্য করেছে ওকে দেখে কেউ সন্দেহ করবে না দিব্যি গ্রামের ছেলের মতো চেহারা ও আমাকে নিয়মিত খাবার দাবার পরিচ্ছন্ন জামা কাপড় পৌঁছে দিত আশেপাশে কি ঘটছে তার উপর নজরও রাখত আমার নজর ছিল স্টেপলটনের ওপর আর কাটরাইট নজরে রেখেছিল তোমায় তোমার পাঠানোর রিপোর্ট লন্ডন থেকে সোজা চলে আসতো আমার এখানে স্টেপলটন তোমায় কথার ফাঁকে নিজে স্কুল মাস্টারির কথা বলেন সে কথা তুমি আমায় জানাও আমি সেই সূত্র ধরেই তাদের আসল পরিচয় জেনে যাই মাঝে ব্যারিমোর এবং সেলজনের ব্যাপারটা নিয়ে একটু সমস্যা হয়েছিল বটে কিন্তু পরেই বুঝি এই কেসের সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই সব জানলেও আমি অকাট্য প্রমাণ পাচ্ছিলাম না এমনকি সেলডেনের মৃত্যুর পরও নয় কারণ আমরা হাউনটাকে দেখতে পাইনি আমাদের স্টেপলটনকে হাতে নাতে ধরতে হতো তাই বাধ্য হয়েছিলাম স্যার হেনরিকে টোপ হিসেবে ব্যবহার করতে হ্যাঁ কাজটা ঠিক হয়নি এখন নিজেকে দোষী বলে মনে হয় আমরা সফল হয়েছি ঠিকই সেপেলটনও শেষ কিন্তু স্যার হেনরি বিপর্যস্ত হয়ে পড়লেন যদি কাজটা একটু অন্যভাবে করতাম অবশ্য আমরা তো আর জানতাম না হাউন্ড এরকম বিভৎস রূপে এসে হাজির হবে সেদিন রাতের আবহাওয়াও এই অবস্থার জন্য দায়ী রাতটা পরিষ্কার থাকলে এমনটা হতো না ডক্টর মটেমারের মুখে শুনলাম স্যার হেনরি নাকি এখনো খুব দুর্বল মানসিক জোর এখনো ফিরে পাননি তবে ডাক্তারবাবু আশাবাদী একটা লম্বা ছুটির পর আমরা আমাদের অতি পরিচিত স্যার হেনরিকে ফিরে পাব ব্যারেল স্টেপলটনের কথা জানতে পেরে তিনি আরও ভেঙে পড়েছেন আসলে ভদ্রলোক সত্যি ওনাকে ভালোবেসে ফেলেছিলেন ব্যারেল স্টেপলটন সত্যি অদ্ভুত চরিত্র তার জীবনের রাশ ছিল স্টেপলটনের হাতেই তিনি স্বামীর সব কথা অক্ষরে অক্ষরে পালন করতেন কারণ ভয় বা ভালোবাসা বা দুই হতে পারে স্বামীর কাজকর্মকে ঘৃণা করতেন কিন্তু আমার মনে হয় তাকে সমীহ করতেন সেই জন্যই দেখো না স্যার হেনরি ভেবে তোমায় তিনি সাবধান করে দেন নিজের স্বামীকে কোনো রকম সন্দেহের মধ্যে না ফেলে স্যার হেনরি ব্যারেলের প্রেমে পড়ে ব্যাপারটা জমিয়ে দিলেন স্টেপলটন দেখল মহাবিপদ তাছাড়া পুরুষ মানুষ বলে কথা নিজের স্ত্রীকে পরপুরুষের হাতে তুলে দেওয়া যায় না স্যার হেনরির ওপর তিনি রাগে ফেটে পড়লেন সেদিন তার মত্ত আচরণ দেখেই বোঝা যায় মুখোশের আড়ালে স্টেপলটনের আসল মানুষটা মাথা ঠান্ডা হলে সে বুঝতে পারে স্যার হেনরির অনুরাগ তার কাজটাই আরো সহজ করে দিচ্ছে স্যার হেনরির সঙ্গে সে মিটমাট করে নেয় আমাদের মক্কেলও ঘন ঘন মেরিপিট হাউসে যাতায়াত করতে শুরু করেন স্টেপলটন জানত একদিন না একদিন সুযোগ আসবেই কিন্তু এবার বাদ সাধলেন মিসেস স্টেপলটন সেলটনের মৃত্যুর খবর তিনি পেয়ে গিয়েছিলেন বাড়ির আউটহাউসে যে হাউন্ডকে এনে রাখা হয়েছে সেটাও তিনি জেনে গিয়েছিলেন আর সেদিন সন্ধেবেলা স্যার হেনরি যাওয়ার কথা ছিল বুঝতে কিছুই আর বাকি রইল না মহিলা বিদ্রোহ করে বসলেন স্টেপলটন বুঝলেন ব্যারেল আর তার হাতে নেই এদিকে স্টেপলটন কাঁচা কাজের লোক নয় তীরে এসে তরি ডুবতে তিনি দেবেন না তিনি উপরের ঘরে ব্যারেলকে বেঁধে রাখলেন এমনভাবে যাতে সে আওয়াজ পর্যন্ত না করতে পারে স্টেপলটন ভেবেছিলেন সব মিটে গেলে সবাই বলবে সেই ভুতুড়ে হাউন্ড এসে স্যার হেনরির প্রাণ নিয়েছে আর তিনিও নিজের বউকে মানিয়ে বুঝিয়ে নেবেন সব কিছুই আগের মতো চলবে আবার কিন্তু সেই রাতে স্টেপলটন নিজের বউকে পশুর মতো মারধর করেন আর তারপর মিসেস টেবলটনের মনে জন্ম নেয় নিদারুণ ঘেন্না রাগ বিদ্বেষ এই হলো এই বিচিত্র কেসের বৃত্তান্ত আচ্ছা একটা কথা বলো স্টেপলটনের প্ল্যান সফল হলেও তিনি তো কিছু করতে পারতেন না মানে তাকে তো সবাই চেনে হঠাৎ করে স্টেপলটন থেকে ব্যাসকারবিল হয়ে তো আর সম্পত্তি চাওয়া যায় না এটা বেশ কঠিন একটা ব্যাপার প্যাচে ফেলে দিয়েছো ওয়াটসন স্টেপলটনের ভবিষ্যৎ ভাবনা কি ছিল তা অবশ্য বলা মুশকিল মিসেস স্টেপলটন অবশ্য তার স্বামীকে এই বিষয়ে কথা বলতে শুনেছিলেন দেখো স্টেপলটনের সামনে তিনটে রাস্তা ছিল তিনি দক্ষিণ আমেরিকায় গিয়ে ওখানকার ব্রিটিশ প্রশাসনের কাছে নিজের পরিচয় দিয়ে এই জমি জায়গা দাবি করতে পারতেন তার জন্য তাকে এখানে আসতেও হতো না দ্বিতীয় হলো কদিনের জন্য উধাও হয়ে গিয়ে আবার ছদ্মবেশে আবার নতুন পরিচয় নিয়ে আত্মপ্রকাশ করা আর একটা কাজও তিনি করতে পারতেন নিজের কোনো এক সাগরেদকে সাজিয়ে গুজিয়ে প্রমাণ সমেত পাঠিয়ে জমি জায়গার ওপর উত্তরাধিকার ফলাতে কি করতেন বলতে পারছি না তবে প্ল্যান সফল হলে কিছু একটা উপায় বের করতেনি সে ব্যাপারে আমি নিশ্চিত বাইরে বৃষ্টি থেমেছে ল্যাম্পের ভেজা আলোয় ঝকঝক করছে রাস্তা মনের ভেতরটারও ওই এক অবস্থা আমার হোমসের সঙ্গে বহু কেসে সঙ্গ দিয়েছি কিন্তু এমন ভয়ঙ্কর একটা রহস্য যেখানে লৌকিক অলৌকিক সব মিশে যাচ্ছে সেখানে জয়ের স্বাদ পাওয়াটা একটা অসাধারণ অনুভূতি হোমসের অবশ্য তেমন কোনো অনুভূতি হয়েছে বলে মনে তো হলো না কোনো কাজ আছে তোমার নইলে চলো না একটা ভালো অপেরা দেখে আসি যাওয়ার পথে ডিনারটাও সেরে নেব অনেক রহস্য হলো ওয়াটসন এবার কদিন শান্তি শেষ হল the hound of the Baskervilles মূল রচনা সরাথা কনন ডয়েল বাংলা অনুবাদ পুষ্পল গাঙ্গুলী বেতার রূপ অনির্বাণ ভট্টাচার্য অভিনয় sir Henry Baskerville Parambrata Chattopadhyay Sherlock Holmes Mir doctor Watson Deep ব্যারেল Stapleton Ayantika Laura Lyons Indrani Lestrade Pushpal doctor Mortimer ও Cartwright Shovak Barrymore Jagannath Basu Mrs Barrymore Labanya Mr Franklin ও ড্রাইভার শঙ্করী প্রসাদ মিত্র অন্যান্য কয়েকটি চরিত্রে রিচার্ড এডিটিং স্পেশাল এফেক্টস ও সাউন্ডস্কেপ ডিজাইন রিচার্ড সহযোগী পরিচালক অভিষেক ব্যানার্জি বিশেষ কৃতজ্ঞতা তিলক শেঠ ও রবেন লাল সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় Indran radio Mirchi ninety eight point three F M এ বিশেষ নিবেদন the hound of the Baskervilles